বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শ্রোতা তরুণ গীতিকার ও সুরকার জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সহকারী পরিচালক আরিফ রব্বানী আরিফ রব্বানীর কণ্ঠে দেশের বিভিন্ন প্রান্তে কখনো ধ্বনিত হয়েছে হামদ কখনো নাদ কখনো গীত হয়েছে মরমি আবার কখনো প্যারোডি গান কখনো উচ্চারিত হয়েছে অন্যায় অসত্য দুর্নীতি জুলুম অত্যাচারের বিরুদ্ধে বিপ্লবীর সঙ্গী বাস্তবধর্মী ও জীবনমুখী গানেও যার রয়েছে কৃতিত্ব সেই আরিফ রব্বানির কণ্ঠে এবার আপনারা শুনবেন বাস্তবধর্মী গানের অ্যালবাম প্রবলেম প্রবলেম অ্যালবামটি শুনুন আর নিজেকে জিজ্ঞেস করুন মেরে যাচ্ছে কি সব কথা আপনার জীবনের সাথে